সব কিছু ছেড়ে বুলবুলি তুই যা সোনার মাদিনা বুলবুলি তুই যা সোনার মাদিনা বুলবুলি তুই যা সোনার মদিনা তার প্রেমেতে পাগল হই তার প্রেমেতে পাগল হই হলাম আমি দিওয়ানা সোনার মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা বুলবুলি তুই যা সোনার মদিনা বুলবুলি তুই যা সোনার মাদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা বুলবুলি তুই যা সোনার মাদিনা বুলবুলি তুই যা সোনার বাদিনা নবীর নামের দুরুদ পড়ে চাই যে তাহার সাফায়াত প্রভু যেন সেই উসিলায় করেন মোদের মাগ ফেরাত নবীর নামের দুরুদ পড়ে চাই যে তাহার সাফায়াত প্রভু যেন সেই উসিলায় করেন মোদের মাগ ফেরাত তার দিদার পাবার আসে তার দিদার পাবার আসে হয়ে আছি মস্তানা সোনার মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা বুলবুলি তুই যা সোনার মদিনা বুলবুলি তুই যা সোনার মদিনা চাঁদ কি করেছে ভাগ হাতের সারাই কাফেরি মানি হলো তারি মজে যায় চাঁদ কি করেছে ভাগ হাতের সারাই কাফেরি মানি হলো তারি মজে যায় তার সিরাত মোদের লাগি তার সিরাত মোদের লাগি মহানেক নজরানা সোনার মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা বুলবুলি তুই যা সোনার মদিনা বুলবুলি তুই যা সোনার বাদিনা ধন্য হলো আরব ভূমি ধন্য হলো দুনিয়া এই জগতে তাশরিফ আনলেন সাইয়ে দুলাম্বিয়া ধন্য হলো আরব ভূমি ধন্য হলো দুনিয়া এই জগতে তাশরিফ আনলেন সাইয়ে দুলাম্বিয়া শেষ নবী মোহাম্মদ শেষ নবী মোহাম্মদ শুয়ে আছেন মদিনা সোনার বাদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা বুলবুলি তুই যা সোনার মদিনা বুলবুলি তুই যা সোনার মদিনা তার প্রেমেতে পাগল হই তার প্রেমেতে পাগল হই হলাম মামি দিওয়ানা সোনার মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা বুলবুলি তুই যা সোনার মদিনা বুলবুলি তুই যা সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রসুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বুলবুলি তুই যা সোনার মদিনা বুলবুলি তুই যা সোনার মদিনা বুলবুলি তুই যা সোনার মদিনা বুলবুলি তুই যা সোনার মদিনা